كله ألا وهي القلب সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জতাল জালালের জন্য যিনি আমাদের পরম বন্ধু জীবনে মরণে আল্লাহ ব্যতীত আর কোনো বন্ধু নেই প্রকৃত বন্ধু নেই কোনো সাহায্যকারীও নেই যার উপর আস্থা রাখা যায় তিনি ছাড়া এমন আর কেউ নেই যাকে গোপনে প্রকাশ্যে ভয় করা যায় তিনি ছাড়া এমন ভয়ের যোগ্য আর কেউ নেই সুখে দুঃখে সর্বাবস্থায় যার কাছে আশা করা যায় এমন আশার আধার পাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই অতএব সমস্ত প্রশংসা সকল গুণগান সমুদায় স্তুতি তাকেই নিবেদন করছি আলহামদুলিল্লাহ সালাত তসলিম গ্রহণ করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি যিনি আগে আল্লাহর আব্দ ছিলেন প্রথমে আল্লাহর আব্দ ছিলেন তারপর আল্লাহর রাসুল ছিলেন তার সর্বপ্রধান বিশেষণ গুণ ছিল আল্লাহর গোলামী তার দাসত্ব আনুগত্য তার সামনে হৃদয়ের সবটুকু ভালোবাসা সবটুকু বিনয় উজাড় করে দিয়ে তার গোলামি করা এটি ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রথম গুণ প্রথম পরিচয় প্রথম বিশেষণ এজন্যই তিনি কানাইয়াকুল লাউদি মাটির উপরে বসে খেতেন কোনো টাইলসের উপরে নয় কোন মর্মর পাথরের উপরে নয় সরাসরি ধুলিবালির উপরে বসে খেতেন অয়াজলিস আলাল আরদি মাটির উপরে মাটির মানুষ হয়ে ধুলিবালির উপরে বসতেন অয়াস যদু আলাল আরদি ধুলিবালির উপরে সেজদা করতেন তার মসজিদে কোনো পাকা ছিল না টাইলস ছিল না তিনি চাইলেন স্বর্ণ দিয়ে আল্লাহ তাকে মসজিদ তৈরি করে দিতে পারতেন আজ আল্লাহ বাতহা আমাক্কা তাজাহাবা মোহাম্মদ তুমি যদি চাও গোটা মক্কার সমস্ত প্রস্তর ভূমিকে স্বর্ণের ভূমিতে রূপান্তর করে দেব চাও কিনা তিনি বললেন না লাভ আমি এটা চাই না আল্লাহ তাকে প্রস্তাব করেছিলেন আমালিকান রসুলেন আনা আবদান রসুলা এটি সাহি হাদিস আলবানি বলেছেন হাদিসটি সাহি হে মোহাম্মদ তুমি কি বাদশাহ রাসুল হতে চাও না বান্দা রাসুল হতে চাও দাস রাসুল হতে চাও না একজন রাজা রাসুল হতে চাও তখন জিব্রাহিম বসা তার সামনে তিনি জিব্রাহিমের দিকে তাকালেন পরামর্শ চাওয়ার ভঙ্গিতে তুমি বলো আমি এই প্রস্তাবের কোনটা নিতাম বাদশাহ রাসুল নাকি বান্দা রাসুল হব জিবরাল ইশারা করলেন নিজেকে নিচু করে দাও ছোট করে দাও আল্লাহর সামনে বান্দা রাসুল হও তখন রসুল সাল্লাম উত্তর দিলেন আবদান রসুলা আমি হতে চাই বান্দা রাসুল আমি হতে চাই আল্লাহর দাস এবং তার রাসুল বাদশাহ এবং রাসুল হতে চাই না সেদিন থেকেই নবী সাল্লাহ সাল্লাম মাটিতে বসতেন মাটিতেই খেতেন সরাসরি ধুলিবালির মাটির উপরেই শ্রদ্ধা করতেন আল্লাহকে সম্মানিত মুসলিয়ানি কেরাম মানুষের অবুদিয়ত বান্দা হওয়া এটি হল সর্বশ্রেষ্ঠ গুণ সর্বশ্রেষ্ঠ ডিগ্রি সর্বশ্রেষ্ঠ টাইটেল আজকে আমার ক্ষোভ হবে এই অবুদিয়তের উপরে বন্দগীর উপরে আল্লাহর দাসত্বের উপরে এই জন্যই মানব জাতির সবচেয়ে বড় যিনি সবচেয়ে বড় গোলাম তিনি আল্লাহর ও আসাদু আন্না মোহাম্মদ আব্দুহ বরাসুল আমাদের বিচারিত হওয়া উচিত ছিল আসাদু আন্না মোহাম্মদ রাসুল হু দুহু আগে রাসুল পরে বান্দা কিন্তু না তার গুণের সিরিয়ালে আগে আব্দটা উল্লেখ করা হয়েছে আব্দহ তিনি তার আগে গোলাম পরে তার রাসুল আমরা সৃষ্টি হয়েছি শাহান শাহের দ্বারা শাহান শাহ মালিকুল আমলা রাজা ধীরাজ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার গোলাম তার গোলামই হবে আমাদের গৌরব আমাদের মর্যাদা আমাদের সম্মান আমরা যদি মহাকাশেও যাই গোলামের যোগ্যতা নিয়েই আমরা যেতে পারব অহংকারের কোন টাইটেল নিয়ে সেখানে যেতে পারবো না এজন্যই মহাকাশ সফরের সময় মহাকাশ সফরের আলোচনার সময় আল্লাহ তারা নবীর একটা গুণ উল্লেখ করেছেন আর কোনো গুণ উল্লেখ করেননি রাসুলিহি বলেন নাই বে হাবিবিহি বে খালিলিহি বলেন নাই পবিত্রতা সে আল্লাহ যিনি তার গোলামকে নৈশ সফরে নিয়ে গিয়েছিলেন বাদশাদের কাছে গোলামেরই মর্যাদা বেশি থাকে ایک ہی سب میں হয়ে মাহমুদ ও আয়াজ না نہ کوئی রাহা না نہ کوئی بندہ نواز سلطن তার দাস আয়াজ আয়াজ তার দাস এত ভালোবাসতেন যে সবাতে একই সাথে দাঁড়াতেন দুইজন বাচ্চাদের কাছে দাসটাই বেশি প্রিয় হয় আল্লাহ দাসত্ব দিয়েই সাহাবা একরাম অর্ধ পৃথিবী শাসন করেছিলেন প্রিয় দাসের কাছেই প্রিয় গোলামদের কাছেই সেই মহামান্য সাহা মহামান্য সাহান শাহ মহামান্য রাজাধিরাজ মালিকুল লা আল্লাহ তালা তার প্রিয় দাসদের কাছেই অর্ধ পৃথিবী সরে দিয়েছিলেন যাও আমারই তো রাজত্ব তোমরা চালাও সামনে আবার এই মুসলিম উম্মা আগের অর্ধ পৃথিবী সহ বাকি অর্ধ পৃথিবী একসাথ করে গোটা পৃথিবী শাসন করবে এই উভুদিয়তের গুণ যখন অর্জন হবে তখন আগে আল্লাহর গোলাম হোক তারপর আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করো ইমাম আল মাহাদি তিনি এত বড় আল্লাহ আবদা হবেন আল্লাহর ভয়ে শকুনের মতো তার ডানাগুলো শকুন যেন ডানা বিছিয়ে মাটির উপরে সে আল্লাহর সঙ্গে বিনয় প্রকাশ করে ইমাম আল মাহাদি একটা আল্লাহ ফেরু আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর বন্দা হবেন তার সাথীরা রুহবানুল্লাইলে ও উসদুম বিন নাহার রাতের সন্ন্যাসী রাতের তাহাজুদ গুজার রাতের তেলাওয়াতকারী রাতের ইবাদত বন্দেগীকারী আর হ্যাঁ, দিনের সিংহ আমরা মুসলিমরা আজকে আল্লাহর ইবাদত ভুলে গেছি আমাদেরকে আগামী দিনের বিশ্ব নেতৃত্বের জন্য গোটা মুসলিম উন্নত রেডি হতে হবে উবুদিয়ত দিয়ে এবাদত দিয়ে এটা আল্লাহর গোলামি ছাড়া সম্ভব নয় কিছু মর্যাদা যদি চান নিজের অস্তিত্বকে বিলীন করে দিন মাটির সাথে মাটি হয়ে যান অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার কষা তোমার বারে বারে গেছে খসি সে অমর মরুর বন্তরে তপ্ত ধুলির উপরে গুমিয়ে আছেন তার মকমলের বিছানা হল মরুভূমির ধুলো মরুর ধুলে হলো তার মকমলের বিছানা তার ম্যাট্রেস তার তোষক তার বেডশিট মরুর ধুলি আর ইট হলো তার বালিশ এটাই তো মুসলিম অম্মা মুসলিম অম্মা পৃথিবীতে মানুষের মনে উৎকর্ষ শেখায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যিনি চাইলে কিনা পাথরগুলোকে সোনায় রূপান্তরিত করতেন আল্লাহ তালা সারা পৃথিবীর ধনরত্ন তার পায়ের উপরে আসছে পড়ত তিনি চাইলে আসতে পড়েছেও তার মৃত্যুর পরে সমস্ত ভূগর্ভের খনির চাবি তাকে দেওয়া হয়েছে অতীত মফাতিহা খজা ইনিল আরবি মাটির নিচে যত খনি আছে তেলের খনি গ্যাসের খনি সোনার খনি লোহার খনি পিতলের খনি তামার খনি হীরার খনি যত খনি আছে নবী বলছেন আমাকে সকল খনির চাবি দিয়ে দেওয়া হয়েছে ও আন্তম টানতেছিল না আমি তুলব না তোমরা তুলবা কেন আপনারা বাংলাদেশে গ্যাসের খনি প্রাপ্ত হয়েছেন যেহেতু আপনাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গ্যাসের খনির চাবিও দেওয়া হয়েছে আমরা কি গাড়িতে গ্যাস ভরে কোনোদিন সুক্রিয়াটা করেছি আল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ যে আল্লাহ তুমি দিয়েছ আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওসিলায় গ্যাস প্রাপ্ত হয়েছে কখনো স্মরণ করিনি শুক্রিয়া আদায় করিনি বাংলা ভাষায় বলে কারো ছেলে চিল্লি খেলি মোল্লা চিনলি না আমরা তো রাসেল চিনিনি আন্তুম টানতে ছিল না তোমরা তুলবা আমি তুলব না দুনিয়ার মোহ আমার নেই সম্মানিত মুসলিয়ানি কেরম অবদিয়ত দিয়ে মনটাকে গোন বিবেকটাকে গোন কোরআন দিয়ে মনটাকে গোন বিবেকটাকে গড়ন কোরআন দিয়ে মন গড়লে মনটা গোলামে পরিণত হবে কোরআন দিয়ে মনটা গড়লে মনটা আব্দুল্লাহে পরিণত হবে আব্দুল দুনিয়া হবে না মনটা দুনিয়ার গোলাম হবে না টাকা পয়সার গোলাম হবে না আব্দুল সে আব্দুল খামিলা পোশাক আশাক চাদরের গোলাম হবে না আব্দুল দিনার আব্দুল দিরহাম দিনারে গোলাম দেড়হামের গোলাম হবে না কোরআন দিয়ে মন গড়লে মনটা তার গোলাম হয় আল্লাহর গোলাম হয় কারণ কোরআন এসেছে আপনাকে গোলামি গোলামির এই ভূষণ এই ডক্টরের ডিগ্রি সর্বোচ্চ প্রেসিডেন্সি পৃথিবীর সবচেয়ে বড় মহাসচিবত্ব পৃথিবীর মুখে যদি কোনো সম্মানের ডিগ্রি থাকে সেই ডিগ্রি অভিজ্ঞতার ডিগ্রি আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর দাসী হওয়ার ডিগ্রি এই ডিগ্রি দেওয়ার জন্য কোরআন এসেছে আপনাকে কোরআন আপনার থিসিস আপনার এমফিল আপনার ডক্টরেট ডিগ্রি কোরআন কিতাব উহকিমাত আয়াতু সুম্মা ফুসসিলাত এমন একটি কিতাব যার আয়াতকে বিস্তারিত বর্ণনা করা হয়েছে জ্ঞান বিজ্ঞান দিয়ে সুদৃঢ় করা হয়েছে মহাবিজ্ঞানীর পক্ষ থেকে খবির সর্ববিষয়ে যিনি সংবাদ রাখেন ইনফরমেশন রাখেন তার পক্ষ থেকে এই কোরআন এইভাবে বিস্তারিতভাবে সুদৃঢ়ভাবে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ করে নাজিল করা হয়েছে কেন কেন এই কোরআন নাজিল করা হয়েছে এত বিজ্ঞান দিয়ে এত ইতিহাস দিয়ে এত ভাস দিয়ে কেন নাজিল করা হয়েছে উদ্দেশ্য একটাই আল্লাহ তাহবুদু ইল্লাল্লাহ যে তোমরা কোরআন থেকে একমাত্র আল্লাহর গোলামীর সেন্সটা গ্রহণ করবে একমাত্র আল্লাহর গোলামীর চেতনাটা গ্রহণ করবে একমাত্র আল্লাহর গোলামীর সত্যটাই কোরআন থেকে গ্রহণ করবে কোরআন করে বলে আল্লাহ গোলাম পরিণত হবে আল্লাহ গোলাম হবে তাহলে আর কারো গোলামি করা লাগবে না আল্লাহর গোলাম হলে আর কারো গোলামি করা লাগে না আল্লাহকে সেজদা দিলে আল্লাহর সামনে মাথা নেওয়ালে আর কারোর সামনে মাথা নেওয়াতে হয় না খালেদ বিন অলিদকে মিশরের বাদশা ডাক দিয়েছিল আমন্ত্রণ জানিয়েছ খালেদ আমার এখানে আসো খালেদকে হত্যার জন্য ষড়যন্ত্র করে দাওয়াত দিয়েছিল খালেদের উচ্চতা কতটুকু খালেদ অনেক লম্বা ছিলেন একবার এক সৈনিককে চাপ দিয়েছিলেন তার পাঁচের ভেঙে গিয়েছিল বর্তমান ব্রিটিশ বিজ্ঞানীরা এই চাঁদের ওয়েট মাপ করেছে যে কতটা চাপ দিলে আরেকজন হেভিওয়েট সৈনিকের পাঁজর বড় হয়ে যেতে পারে তারা বলেছে ষোলো হর্স পাওয়ার সেখানে অনেক লম্বা সেইফুল্লাহ আল্লাহ তলোয়ার খালেদকে দাওয়াত দিয়েছে স্বর্ণের গেট বানিয়েছে মিশরের রাজা খালে যতটুকু লম্বা তার থেকে একটু খাটো গেটটা যাতে খালে সোনার গেট দিয়ে মাথা নুয়ে যেতে হয় এই জন্য খালেদের উচ্চতা মেপে একটুখানি নিচু করে গেটটা তৈরি করা খালে যাচ্ছেন মাথা উঁচু করে দেখলেন যে মাথা ঠেকে যাচ্ছে সৈনিকদেরকে বললেন ভাঙ্গ সামনের গেট ভাঙ্গ ভেঙে চুরমার করে তারপর মাথা নিচে মাথা উঁচু করে পার হয়েছেন সব হ্যাঁ যে মাথা একবার আল্লাহর সামনে নিচু হয় আর কারোর সামনে নিচু হতে হবে না কত দেশের প্রেসিডেন্টকে দেখেছি কবরে ফাঁস দিয়ে যেতে এভাবে যান ইল্লা বিল্লাহ যে আল্লাহর সামনে মাথা নোয়া না হেন বস্তু নেই হেন নিকৃষ্ট কোনো কিছু নেই যার সামনে তাকে মাথা নোয়াতে হবে না সব কিছুর সামনে মাথা হয়েছে আজকের মুসলিমরা বিভিন্ন শক্তির সামনে মাথা নোয়ায় কেন তারা আল্লাহর সামনে মাথা নোয়ানোকে অনেকেই ভুলে গেছে এজন্য আগামী দুনিয়াটা মুসলিমদের هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وما كره المشركون আল্লাহ এসে মহান সত্তা তিনি তার রসুলকে এলমর আমল নিয়ে পাঠিয়েছেন দিক নির্দেশনা এবং সত্য দিন নিয়ে প্রেরণ করেছেন সমগ্র ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করে দেওয়ার জন্য এটা এখন হবে সামনে হবে তাদের দ্বারাই হবে যাদের মধ্যে দুটো গুণ আছে আল্লাহর উবুদিয়তের গুণ আর রসুল সাহসালামকে ইত্তেবা করার গুণ আব্দুল্লাহ অরাসুর তিনি আল্লাহর গোলাম তিনি আল্লাহর রসুল অতএব আমাদেরকেও আল্লাহর বান্দা রাসুলের উন্মত হতে হবে রাসুল কি ছিলেন আল্লাহর বান্দা আল্লাহর রাসুল আল্লাহর বান্দা আল্লাহর রসুল আমরা কি হইব আল্লাহর বান্দা রাসুলের উম্মত আল্লাহর বান্দা রাসুলের উম্মত রাসুলের দল রাসুলের জামাত রাসুলের সংঘ রাসুলের ফলোয়ার রসুলের অনুসারী আর কারো না আর কারো না কাজী ইব্রাহিমের না কোন আলেমের না কোন ইমামের না কোন অলিয়া না ফলোয়ার শুধু কার মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ফলোটা কিভাবে করব সাহাবাই কেরাম যেভাবে করেছিলেন এখন আল্লাহর বন্দা রসুলের উন্মত হলে আবার পৃথিবী আপনাদের হাতে ইনশাআল্লাহ মাঝখানে আমরা দুনিয়ার বন্দা হয়ে গেছি কার বন্দা দুনিয়ার বন্দা হয়ে গেছে আল্লাহ তোমাদের জগতে দুর্বলতা ঢুকিয়ে দেবেন দুর্বলতা নিক্ষেপ করবেন সাহাবায় কেরাম জিজ্ঞাসা করেন আমার ওয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল দুর্বলতা কি জিনিস তিনি বলেন হুব্বুদ দুনিয়া ও করা হিয়া দুনিয়ার মোহ আর মৃত্যুর প্রতি ঘৃণা আখেরাতের প্রতি ঘৃণা আখেরাতের প্রতি তোমাদের অনাগ্রহতা আখেরাত চাও না শুধু দুনিয়া চাও অথচ কেমত এখন একেবারে হাতের সামনে মুসলিম উম্মার কেয়ামত দুনিয়ার কেয়ামত না দুনিয়ার কেয়ামত আরো বড় হবে মুসলিম উম্মার কেয়ামত একেবারে সামনে ইসা ইসলামের পরে মুসলিম উম্মত নাই শেষ অনেকে আইডিয়া করেন এটা পঞ্চাশ মানে পঞ্চাশ বছর বা কিছু কম বেশ অল্লাহ আলাম সেই হাদিসের ভিত্তিতে আইডিয়াটা আসে একটা পবিত্র বাতাস বের হলে সব মুসলমানের যান কবজ করে নিয়ে যাবে তারপরে দুনিয়া থাকবে কাফেরদের দুনিয়া তাদের উপরে আকাশ ভেঙে পড়বে কেয়ামত হবে প্রিয় ভাইয়েরা দুনিয়াকে ভালোবাসলে আখেরাত দূরে সরে যাবে আখেরাতকে ভালোবাসলে দুনিয়া একটু দূরে সরে যাবে পশ্চিমে হাঁটলে পূব দূরে পড়বে পূবে হাঁটলে পশ্চিম দূরে পড়বে দুটার একটা হবেই কোরআনের শিক্ষা হল মৃত্যুকে হাতের কাছে মনে করো আগামীকাল মৃত্যু দিবস তোমার আগামীকাল প্রতি গতকালে আগামীকাল মৃত্যুর কাল হিসেবে ধরতে হবে অন্তমজুর নফসুম্মা কদ্দামত লেবান প্রত্যেকে যাতে কল্পনা করে আগামীকালের জন্য কি উপার্জন করেছে কি পাঠিয়েছে আগামীকাল আজকে পৃথিবীতে যে কয়েক হাজার লোক আজকে মারা যাবে তাদের প্রত্যেকের উচিত ছিল গতকালকে বসে যে আমার মৃত্যু আগামীকাল হতে পারে আজকে তো কয়েক হাজার মানুষ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে প্রতিদিনে তো কয়েক হাজার মানুষ চলে যায় তারা কি গতকাল ভেবেছিল যে আজকে চলে যাবে যদি ভেবে থাকে বাপের বেটা বীর পুরুষ বীর বিক্রম বীর শ্রেষ্ঠ এটাই বীরত্ব সঠিক জিনিসটা মনকে বুঝানো যে গতকালকে বসে কল্পনা করতে পেরেছিল আগামীকাল চলে যাব ঠিকই আজকে চলে গেছে ইমান নিয়ে ইসলাম নিয়ে সলাপ নিয়ে হয়তো বদলও পড়েছে সুন্দর মতো হয়তো রোজাও আছে আজকে রোজা নিয়ে চলে গেল হয়তো তেলাও তো করেছে গত কয়েক বছর ভেবেছিল আগামীকাল চলে যেতে পারি ঠিকই এই জন্য রাত্রে তাহাজুদও পড়েছি সালাদগুলো ঠিক মতো পড়েছে সিনেমা দেখেনি নাটক দেখেনি নাচ ড্যান্সে বোধ হয়ে থাকেনি দুনিয়ার মোহে নিজেকে আচ্ছন্ন করে রাখেনি আখেরাতের মোহে আচ্ছন্ন করে রেখেছিল প্রিয় ভাইয়েরা মৃত্যু হলে বড় ওয়াইস যে মৃত্যুকে যত বেশি স্মরণ করে সে আল্লাহকে তত বেশি মানে সে আল্লাহকে তত বেশি পায় আপকে তত বেশি সে নিজের কাছে মনে করে করতে পারে আর মৃত্যুকে যে যত দূরে ঠেলে দেয় আল্লাহ তার থেকে তত দূরে সরে যান এবং আখের আপ তার থেকে দূরে সরে যায় জীবন তত পাপাচারে ভরে ওঠে মৃত্যুকে দূরে মনে করলে জীবন পাপাচারে ভরে উঠবে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যিনি মৌত আর হায়াত সৃষ্টি করেছেন মৌত আগে হায়াত পরে আগে মৌতের কল্পনা করো মৌতকে কল্পনা করে করে হায়াতটা যদি কাটো তাহলে আহসান আমারা আমল সুন্দর হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সাহাবাই কেরাম মৃত্যুর নেশায় নেশাগ্রস্ত ছিলেন বাবার নেশা ছিল না ইয়াবার নেশা ছিল না সিগারেটের নেশা ছিল না সাহাবাই কেরামদের দুনিয়ার নেশা ছিল না ক্ষমতার নেশা ছিল না কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের নেশা ছিল না নেশা ছিল মৃত্যুর ইমানটা নিয়ে মরে যাবে এজন্য যে কোনো জাতির সাথে যুদ্ধ করতে গেলে বলতেন হয় ইসলাম কমন করো না হয় ইসলামের বৈশ্যতা স্বীকার করো না হয় আগামী ধরে এমন এক জাতির সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো তোমাদের কাছে মত যত প্রিয় ওই জাতির কাছে মৃত্যু তার চেয়ে বেশি প্রিয় তারা মৃত্যুর নিশায় অস্থির মৃত্যুর নিশাখোর সাহাবিরা কি ছিল মৃত্যুর নিশাখোর আল্লাহ আকবর বন্ধুর কাছে চলে যাব এই জন্য তাদের গড়বাড়ি ছিল খড়কুটোর মাটির মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে ঘরে বসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাবিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সর্বশ্রেষ্ঠ মানব দরদি সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট যে ঘরে থেকে হয়েছিলেন সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন যে ঘরে সে ঘরে কিছুই নেই মাটি ছাড়া মাটির ঘর ডানে মাটি বায়ে মাটি সামনে মাটি পেছনে মাটি উপরে কুটো খেজুর পাতার ছাউনি মাটির পাত্র দিয়ে একটা প্রিয় ভাইয়েরা তিনি তো এইভাবে সাহাবিদেরকে বলেছিলেন তাহাবিরা সবাই সন্ন্যাসী দুনিয়াতে গিয়ে দেখলে মনে হবে দরবেশ মামু মনে হবে যেন দুনিয়া ত্যাগী দরবেশ দুনিয়ার সাথে কোনো সংযোগ নাই অথচ দুনিয়ার মালিক অথচ দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী দুনিয়ার সবচেয়ে বড় কৃষিবিদ দুনিয়ার সবচেয়ে বড় আর্কিটেক্ট দুনিয়ার সবচেয়ে বড় দিগ্বিজয়ী মহাবীর দুনিয়ার সবচেয়ে বড় মানবিক কিন্তু দেখলে মনে হবে দরবেশায় কিচ্ছু নেই রসুল সালাম এইভাবেই তার সাহাবিদেরকে গড়েছিলেন হাতের মুঠে গোটা পৃথিবী কিন্তু ভুগি নয় ত্যাগী রাজত্ব তাদের হাতে কৃষি তাদের হাতে ব্যবসা তাদের হাতে সমাজ তাদের হাতে মার্কেট তাদের হাতে সব তাদের হাতে কিন্তু তারা নিজেরা তাদেরকে তাকালে মনে হবে কিছুই নেই অর্ধ পৃথিবীর শাসনকর্তা সুপার পাওয়ারের মালিক অমর যখন ফিলিস্তিনের নগর চাবিটা হাতে নেওয়ার জন্য ফিলিস্তিন ঢুকছিলেন তখন ওমর উঠে বসি তার টানছেন গোলামের মতো হয়ে আর তার গোলাম ওমর হয়ে উঠের পিঠে বসে আছে ফিলিস্তিনের জনগণ ভাবল ওটের পিঠে যিনি বসে আছেন ইনি তো অর্থ পৃথিবী শাসন করতে হবে তারা ওকে ওয়েলকাম জানাচ্ছিল তৈরি হচ্ছিল কিন্তু দেখল ওমরের সেনাপতিরা সবাই যিনি ওট টানছেন তাকে শ্রদ্ধা জানাবার জন্য এগিয়ে যাচ্ছে তখন ওই ইহুদি খ্রিস্টানরা বুঝল উঁটের পিঠে যে বসে আছে সে ওমর নয় যে ওই বৃত্তের গোলাম হয়ে উঁটের রশিটা টেনে নিচ্ছে সেই ওমর আল্লাহ আকবর যার ভেতরে ধনে ভরা তার বাইরের ধন না হলেই কি যার ভেতরে মনোভক্ত ভরা বাইরে এখন কাপড় একটু নেকা হলে অসুবিধাটা কি যার ভিতরে হীরার খনি যার পৃথিবীতে যা যা যার ভেতরটা যার ভেতরে স্বর্ণের বিল্ডিং কোটি কোটি হীরার বিল্ডিং কোটি কোটি যার অন্তর জগতে সোনার পর প্রসাদের পর প্রসাদ নির্মাণ হয়ে আছে তার জন্য জান্নাত হৃদয় জগতে এগুলিকে ধারণ করে তার বাইরে ষোলো তালিওয়ালা সতেরো তালিওয়ালা একটা থাকলে সমস্যাটা কি বরং বড় লোকদেরকে দেখেছি ব্যাগের ভিতরে দশ কোটি টাকা এই জন্য ভয় পেয়েছে ব্যাগটা যদি সুন্দর চাকচক্যময় হয় ডাকাতে লক্ষ্য করবে ব্যাগ একটা নিয়েছে একেবারে ছেঁড়া ফাটা মনে হয় যেন দশ বছরে একবার পরিষ্কারও করে নেই ডাকাতে দেখে তার দূর এই লোকের কাছে তার তার ব্যাগের যে অবস্থা ভেতরের অবস্থা আরো খারাপ ভেতরে কিছুই নেই হয়তো কি নিয়ে যায় আল্লাহ জানে টোস বিস্কুট বা পুরানো কাঁথা এগুলি কিছু নিয়ে যাচ্ছে আসলে ভিতরে দশ কোটি টাকা ভিতরে যাদের ধনে ভরা থাকে বাইরে একটু চাকচক্য কম করতে হয় তাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর সাহাবাই কেরাম গোটা কাপেরাটাই ছিল এরকম ভিতরে ধনে ভরা আল্লাহ আকবর এক একজন ভিতরের বিল গেটস ভিতরের ধনকবের বাইরের ফকির আর আমরা বাইরের মহারাজ ভেতরে কি সর্বহারা বাইরের মহারাজ ভেতরে সর্বহারা ভিতরে নাই কিছুই নেই ভিতরটা দেখলে করুণা করতে হয় মাজারে ফাঁস দিয়ে যাইছে সালাম দেবেন কি সুন্দর জামাটা গায়ে দিছে কি সুন্দর গায়ে দিছে এই ফকিরের ফলা ফকির মাজার কাছে গিয়ে মাথা নিয়ে এমনি করে ভেতরে বাথরুম টয়লেট উপরে খুব পরিষ্কার কিন্তু ভেতরে পাবলিক টয়লেট সি ইন্দামাল মুশিকুনা নাজাস মুশিকরা বিষ্ঠা দুনিয়ার পূজা করে সে বিষটা সে নাপাক না নাপাক বলে নাই আল্লাহ বিষটা বলছে নাপাকের চেয়েও আরো মারাত্মক নাপাকতে তাকে বলে যার গায়ে বিষটা লাগছে বিষটা এখানে পড়ে আছে অনেকগুলো সেখানে জামাতে একটু লাগছে জামাটা নাপাক এটা জামা এটা বিষ্ঠা না এটাকে আউট থেকে একটু নাপাক লাগছে তার মানে এখানে নাপাকের বাঘটা অল্প কিন্তু নাপাক কিছুটা লাগছে নাপাক হয়েছে আর যেটা বিষ্ঠা এটা অনুপরমাণু শুদ্ধে নাপাক কোরআনে মুসিকদেরকে নাফাক বলেন নাই আল্লাহ তালা বিষ্ঠা বলেছেন ইন্দামাল ইন্নামাল কোন নাজাসন নাজাসন যদি বলতেন জিমের নিচে কাসরা জিমের নিচে জের দিলে অর্থ হইত নাপাক মুশ্রিকরা নাপাক মানে এরা বিষ্ঠা না বিষ্ঠা লাগছে কিন্তু জিমের উপরে জবাব দিয়ে বলছেন নাজাস নাজাসন মানে বিষ্ঠা নাজেসন মানে নাপাক লোকটা নাপাক পাক ছিল কিন্তু বাইসেন্স নাপাক হয়ে গেছে আসলে সে পাঁচ জিনিস বাইক থেকে নাপাক লাগছে এটাকে বলে নাজেসন আর জিমের উপরে জবর দিয়ে এটা নাজেসন এটার ভিতরেও নাপাক বাইরেও কি নাপাক বেসিকলি নাপাক এমন নয় যে এটা আসলে পাক কিন্তু বাইর থেকে নাপাক লাগছে এটা একবার জাত দৃষ্টি শুদ্ধা নাপাকের জাত নাপাকের করেন নাপাক নাজাসন তো মুশ্রিকরা বিষ্ঠা মুশ্রিকরা কি বিষ্ঠা আস্তাক করল তাহলে মোমেনরা কি তার বিপরীতে মোমেনরা কি জমজমের পানি সরাবন্ত হুরা একেবারে টাটকা মনে হয় যেন একটা আঙ্গুরের ছড়া মনে হয় যেন একটা মৌচার থেকে কেটে আনা শব্দ প্রাপ্ত মধু এত পবিত্র গরু থেকে দোয়ানো এই মাত্র পাওয়া উষ্ণ দুধ জিনিসটাই পবিত্র এই জন্য আবহরায়রা রবি আল্লাহ তালামের একদিন নবীজিকে রাস্তায় দেখে পালিয়ে গেছেন নবীজি আসছেন দেখে আবহরারা পালিয়ে গেছেন কিছুক্ষণ পরে আবার আসতেন আবহরারা কোথায় গিয়েছিলাম তোমাকে না দেখলাম রাস্তায় কই গিয়েছিলাম ইয়া রাসুল্লাহ কিন্তু জনগণ আমার গোসল ফরজ ছিল আমি বয় গেছি এই অবস্থায় আমি তো না পাক আমি যদি আপনি যদি আমাকে মোসাফার জন্য হাত বাড়িয়ে দেন তো এই অবস্থায় আপনার সাথে মোসাফা করবো কেন এই ডরে পালিয়ে গেছি নবীজি বললেন সোহান আল্লাহ ইন্দাল মুমিন আল্লাহ কখনো বিষটা হয় না মুমিন কখনো কি হয় না বিষটা হয় না তোমার শরীর তো এটা পাপ বেসিকলি পাপ একটা কর্মের কারণে হুকুম দেওয়া হয়েছে যে গোসল করো এমনি হায়সা থেকে মেসে তুই যাবি কে হায়সা আমার জন্য মাদুর নিয়ে আসে নবীজি হায়সাকে বলছেন নবীজি এটাকে আমি ঘরে বসা মসজিদে বসা ঘরে হ্যাঁ, মসজিদ ঘরে বসা এতে কাপে আছেন মাদুর দরকার আয়সা ঘরের ভিতরে আয়সাকে বলেন আয়সা মাদুরটা এনে দাও আয়সা বলেন ইয়া রাসুল্লাহ আমি তো পিরিয়ড অবস্থায় আছি মিন্স অবস্থায় আছে নবীজি বলেন ইন্না হায়দাটা কি লাইসা প্রিয়া দিকে তোমার মিস তোমার হাতে নেই তুমি তো মাদুরটা দিবে হাত দিয়ে না বেসিকলি তুমি পবিত্র বেসিকলি তুমি একটা সরাবন তহরা পবিত্র জিনিস নাপাকিটা একটা হুকুম যদি তুমি মৌমেন বেসিকলি তুমি পাক পবিত্র জিনিস তোমার মধ্যে সামান্য চেঞ্জ আসলো আল্লাহর খারাপ লাগে তুমি গোসলের হুকুম দেন যে একটু ধুয়ে আসো এটা ভিন্ন জিনিস কিন্তু বেসিকলি তুমি কখনো নাপা পাও না এটা হলো মৌমিন আল্লাহর মৌমিন বান্দা এই জন্য লাশ ধোয়া ফরজ মারা গেছে মারা গেলে লাশ ধোয়া ফরজ যিনি এই লাশ ধন মোশেক ধুলে তার গোসল করা জরুরি আর ইমানদার ধুইলে তার উজু করা অজু করার হুকুম ইমানদার ধুইছ অজু করে আসো তাওয়াব অজু করে আসো এই লাশটাকে ধুয়েছে এই জন্য তার রুজু করতে হবে কিন্তু লাশটা সম্বন্ধে আমরা বলছি আল্লাহ কথা অফাহমল মালাইকা তো তৈরি যাদেরকে মালাইকেরা জানত অবস্থা করে পবিত্র অবস্থা কি অবস্থা পবিত্র অবস্থা তাহলে গোসলের হুকুম কেন এটা আল্লাহ জানেন তার মোবিন বন্দাকে আল্লাহ এভাবে দেখতে চান গোসল করাচ্ছেন কিন্তু মোবিন আসলে কি না বিষ্ঠা না আর মমিন ছাড়া বাকি সবাই বিষ্ঠা যবে যত বড় মিস্টারে হোক মিস্টার মহাসচিব সাহেব মিস্টার বিষ্ঠা সাহেব একজন বড় ডক্টর আসছেন উনি মুসলিম না তিনি অন্য কিছু পূজা পূজা করেন আল্লাহর কাছে উনি কি মিস্টার বিষ্ঠা আর খাস বাংলায় পেলেন না খাস বাংলায় করলে তো আরো বুঝতেন যারা এই শিরিক করে এরা বিষ্ঠা আর যারা আল্লাহর একত্রবাদী গোলাম এরা পবিত্র জিনিসটাই পবিত্র গুণগতভাবে পবিত্র বস্তুগতভাবেও পবিত্র পদার্থগতভাবে পবিত্র বিশেষণগতভাবেও পবিত্র আর মসজিদ পদার্থগতভাবেও অপবিত্র বিশেষণগতভাবেও কি অপবিত্র যাই হোক আল্লাহ তালা এই পবিত্র মুসলিম উম্মাকে গোটা বিশ্বটা দান করবেন এই জন্য উবুদিয়ার দরকার ইবাদত করুন আল্লাহর ইবাদত করুন জিওবার ইবাদত করুন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত করুন মন দিয়ে ইবাদত করুন দেখুন من قال سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته غفر الله له ذنوبه وإن كانت عدد نجوم السماء وعدد ورق الأشجار وعدد رمال الشعراء الله أكبر যে ব্যক্তি একবার মন থেকে বলল সুহান আল্লাহ আবহামদি আলাদা ফলকে আল্লাহর তসবি আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা আল্লাহর সৃষ্টির সংখ্যা পরিমাণ আরো দখল কি ওরে দাওয়ারসি তার নিজের সন্তুষ্টি পরিমাণ ওসিনাতা আসি তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আরশের ওজন পরিমাণ অমিদাদা কালিমাতে তার অনন্ত জ্ঞানের বাণী লিখার অনন্ত কালির পরিমাণ এই কথা যে বলবে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দিলেন যদি সেই গুণাগুলি হয় আকাশের তারকার সংখ্যার পরিমাণ আকাশে এক একটা গ্যালাক্সিতে দশ হাজার কোটি থেকে তিরিশ হাজার কোটি তারকা থাকে একটা গ্যালাক্সিতে যদি তিরিশ হাজার কোটি তারকা থাকে তাহলে শত শত কোটি গ্যালাক্সিতে কত লাখ ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা আছে একবার আল্লাহরে বন্দেগি প্রকাশ করলে তসবি দ্বারা বন্দেগি প্রকাশ করলে তার গুণে যদি আকাশের তারকাপুঞ্জের সমান হয় আল্লাহ ক্ষমা করে দেবেন ও আদাবা ওরাকিল আসে যার এই পৃথিবীতে যত বৃক্ষ আছে দুর্বা ঘাস আছে যত লতা আছে তরুলতা আছে সমস্ত তরুলতার বৃক্ষলতার ঘাসের পাতার সংখ্যা পরিমাণ যদি পাপ হয় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন ও আদাদা রেমা আলী সাহারা পৃথিবীতে যত মরুভূমি আছে মরু সাহারা আছে তার গুণার সংখ্যা যদি ওই মরুভূমিগুলোর বালির পরিমাণ হয় সেটাও আল্লাহ ক্ষমা করে দেবেন মানুষের চিরস্থায়ী গুণ হল একটাই সে আল্লাহর আপ আল্লাহর ইবাদত পৃথিবীতে করতে হয় পাঁচ হপ্তাহ সালাদ সিয়াম জাকাত হজ তসবি আল্লাহর প্রশংসা রাহ ইল্লাহর মাধ্যমে আল্লাহর একত্ববাদের ঘোষণা আল্লাহ আকবরের মাধ্যমে আল্লাহ তাকবীরের ঘোষণা আল্লাহ সমুদায় নির্দেশ মেনে সব নিষেধ মেনে ওইভাবে চলা এটা হলো দুনিয়ার ইবাদত আবার কবরেও আল্লাহর ইবাদত আছে মমিন কবরে যখন রু প্রাপ্ত হবে আবার নতুন করে সে বলবে দাও নিউ সাল্লি ছেড়ে দাও আসর সালাদটা পড়ে নি তার মনে হবে সূর্যাস্ত বুঝি চলে যাবে বিকেল সন্ধ্যেবেলা জীবন সাজের বেলা মনে হয় সে বলবে সালাম করে আমার ছেড়ে দাও ফেরিস্তারা আল্লাহ আকবর আলম্বিয়া ফি কুবুরহিম আহিয়াউন ইসাল্লুন সমস্ত নবীরা কবরে জিন্দা সবাই সলাতে ব্যস্ত আছে আর কোনো কাজ নেই শুধু সালাত আর সালাত আল্লাহ অজলে করত আইনি ফি সালাত আমার চিত্ত বিনোদন রাখা হয়েছে নামাজের মধ্যে সালাতে সমস্ত আম্বিয়া কেরামের নয়ন জোয়ানো সুখ নয়ন জোয়ানো সুখ নয়ন জুড়ে যায় যে সুখে নয়ন সহজে জুড়ে না মানুষের দুই নয়ন এই দুই চোখের গর্ত যে কত বড় সারা পৃথিবী এই দুই চোখের গর্তে ঢেলে গর্ত বলবে কিছুই দেওয়া নেই গোটা দুনিয়ার মালিক হলে আরো একটা চাইবে আপনি মনে করছেন আপনার চোখের গর্তটা খুব ছোট আল্লাহ এই গর্ত দুটা এত বড় আলেকজান্ডার বিশ্ব বিশ্বপূজা আলেকজান্ডার গোটা দুনিয়া জয় করিয়া তার মন ভরে নাই দুই চোখের গর্ত ভরে নাই দুই চোখের গর্ত ভরে নাই আপনারও ভরে নাই দশ কোটি টাকা পাইলে আরো দশ কোটি সে দশ কোটি টাকা পাইলে আরো দশ কোটি চোখের খাপ কোনো সময় পড়বে না ভরবে না ভরবে ভরবে না আল্লাহ আকবর এই জন্য চোখের এই ছোট ছোট গর্তগুলি ভরতে জান্নাত লাগে দুনিয়া দিয়ে ভরানো যায় না সম্মানিত ভাইয়েরা কথাটা কোথেকে বলছিলাম চোখের উদাহরণ দিয়েছিলাম কোথেকে লিঙ্কটা হারিয়ে গেছে চোখের উদাহরণ দিতে গিয়ে সালাম হ্যাঁ জয়দা কোন মতো আইনি সালাম এই দুটো চোখ ছোট হলে কি হবে গর্ত দুটো ছোট হলে কি হবে এর স্পেসটা যে কত বড় বনি আদমের দুই চোখের স্পেস ভরতে হলে কম পক্ষে দশ দুনিয়া দিতে হবে তাকে এই জন্য সর্বনিম্ন গরিব জান্নাতেই দশ পৃথিবীর মালিক জান্নাতে কেউ গরিব নাই তুলনামূলক গরিব বললাম সবার চেয়ে ছোট সবার চেয়ে কম সম্পদের মালিক যে সে দশটা পৃথিবীর মালিক মণিমুক্তায় ভরা তো যেই বনি আদমের এই দুই চোখের গর্ত ভরতে কম পক্ষে দশটা পৃথিবী লাগবে সেই বনি আদমের দুই চোখ ভরে যাচ্ছে সালাম দিয়ে অজয়রাত কররত আইনি ইসালাম কি জিনিস এই সালাতের মধ্যে এই জন্য আমাদের কেরাম কবরে আর কোনো কাজ নাই শুধু সালাদ করছে আল্লাহ আল্লাহ আল্লাহ অনেক বন্দাবান দিয়ে আছে স্বপ্নে শুধু সালাদ দেখে নামাজ পড়ছি নামাজ পড়ছি আসলে হৃদয় কি চায় সালাদ চায় কি চায় সালাদটা চায় তাহলে এবাদত আল্লাহর দাসত্ব দুনিয়াতেও দাসত্ব কবরে কবরে দাসত্বের স্বীকৃতি দিতে হবে মানব বুকা এই কার এবাদত করে আসছে রব কে ছিলেন আল্লাহ কোন নীতিতে দুনিয়াতে চলেছিল ধর্ম কি ছিল ইসলাম পুরাটাই আল্লাহর গোলামি সিস্টেম ঠিক নয় কি নবী কে ছিল কার তৈরি আল্লাহর গোলামি করেছ হুয়া মোহাম্মদ هو رسول الله صلى الله عليه وسلم جاءنا بالبينات تنيا محمد تنيا الله رسول تقول لي كبري عشرة ناي عشرة كبري عشرة এই প্রশ্নগুলির উত্তর দিলে আল্লাহ বলবেন সদা আব্দি আমার বান্দা সত্য বলেছে জান্নাতের ফরজ বিছিয়ে দাও ওয়ান রসু মিনাল জান্নাত জান্নাতের নেবাদ বিছিয়ে দাও অত্যাবদেহ বাহনিলাল জান্নাত জান্নাত পর্যন্ত গেট নির্মাণ করে দাও জান্নাতের সুবাতাস খুশবু তার দিকে আসতে থাকবে আল্লাহু আকবর অমুদ্দেবাহু দৃষ্টি যতদূর প্রসারিত হচ্ছে দৃষ্টি যতদূর যাচ্ছে কবরকে ততদূর বিস্তীর্ণ করে দেওয়া হবে খুলে দেওয়া হবে তারপর তার কাছে আসবে এক লোক অয়াতি এরা জীবন হাসান তার কাছে একটা লোক আসবে কি সুন্দর পোশাক কি অবর্ণনীয় সৌন্দর্যময় চেহারা কি খুশবু বড় বৌদি নিয়ে আসবে বলবে আজকের দিনটাই তোমার সেই দিন এটাই আফসিন হ্যাঁ সুসংবাদ না এই দিনটাই সেই দিন যে দিনে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল যে সফলতার একটা দিন আসবে তোমার জীবনে যদি আল্লাহর এবাদত করো গোলামি করো আজকে সেই দিন আজকে তুমি সুসংবাদ নাও আল্লাহর সন্তুষ্টি সুসংবাদ নাও ও জান্নাতিন ফিহা নাই এবং মুকিম চিরস্থায়ী সুখে জান্নাতে সুসংবাদ নাও সুস্থি মানুষটা বলবো তখন এই মুর্দা জিজ্ঞাসা করবে মৃত ব্যক্তিরা জিজ্ঞাসা করবে আল্লাহ মানান আল্লাহ তোমাকে ভালো সুসংবাদ দিন তুমি কে তুমি কে তোমাকে তো চিনলাম না সেই খুশবুদারি অবর্ণনীয় সৌন্দর্যের অধিকারী ওই মানুষটি বলবে আনা আমল সালে আমি তোমার নেক আমলগুলি গুলি আমি তোমার সালাত আমি তোমার জাকাত আমি তোমার ওই যে জিকিরগুলি তোমার তসবিগুলি তোমার প্রশংসাগুলি তুমি তো প্রশংসা করতে আল্লাহ আমি তোমার আমল উকাশে আল্লাহ আকবর তোমাকে দেখেছি সব কর্মে এগিয়ে যেতে অসৎ কর্মে পিছিয়ে থাকতে আল্লাহ তালা তোমার নেকামলগুলোকে আমাকে আমাকে আমায় রূপান্তরিত করে তোমার সামনে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ দেওয়ার জন্য ঠিক বক্তারকে উল্টোটা করা হবে বিশ্রী পোশাক বিশ্রী চেহারা দুর্গন্ধে কলিজে ফেটে যাবে না ফেটে যাবে এমন এক লোক এসে দাঁড়াবে ও এমন কথাবার্তা বলবে তারা ওই লোক জিজ্ঞাসা করবে তুমি কে না আমল ওটা সাই আমি তোমার বদ আমল তোমার বদ আমল এবাদত দুনিয়াতে আছে এবাদত কবরে আছে এবাদত হাসুরের ময়দানে আছে এবাদত না করে উপায় নেই হাসনের ময়দানে এবাদত আছে কিনা কেউ বলতে পারেন হাসনের ময়দানে কি এবাদতটা আছে হাসনের ময়দানে প্রত্যেককেই সেন্টার দিকে দাগ দেওয়া হবে এসো রব্বুল আলমিন হাসনের মাঠে এসে বলবেন এসো আমাকে সেজদা করো আদম থেকে শেষ দাম পর্যন্ত যত মানুষ সবাইকে আল্লাহ তারা হাসনের দিন পরীক্ষা নেবেন এসো কে আমাকে চেষ্টা করতে পারো দেখি দুনিয়াতে যে প্রকৃত শ্রদ্ধাকারী ছিল সেদিন সে আল্লাহকে শ্রদ্ধা দিতে পারবে এবং জান্নাত পেয়ে যাবে আর দুনিয়াতে যে মোনাফিকি করে সালাপ করত মুসলমানদেরকে দেখাবার জন্য সালাপ করত রাজনৈতিক সালাপ করত ভোট ভোট ভোট আসলে অনেক মুসল্লির সংখ্যা বেড়ে যায় ভোটে যে নিয়মিত মুসলিম হয়ে গেছে এদের সালাদটা কিসের জন্য ভোটের জন্য এরকম মেকি মুসল্লি যেগুলি ওগুলি সেদিন চেষ্টা করতে যাবে কিন্তু কমর ভাঙবে না কমরের জোড়াটা ভাঙতে পারবে না জোড়া ভেঙে তো রুকুতে যেতে আসে দেয় যেতে হয় অঙ্গটা সেই জোড়াগুলি শক্ত হয়ে যাবে পিছনের দিকে পড়ে যাবে সামনে পড়ার বদলে কোন দিকে পড়বে পিছনের দিকে পড়ে যাবে আর ধরা পড়ে যাবে এটা নেকি নেকি আল্লাহ দ্রোহী গোলাম পাপাচারী পাপিষ্ঠ ইবলিশ শয়তান শয়তানের অনুসারী ছিল আল্লাহকে সেজদা করে নাই ফলে জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে আর যারা হাসরের ময়দানে সেজদা দিতে পারবে তারা সবাই জান্নাতে যাবে সর্বশেষ আসুন জান্নাতে চলে গেলেন সেখানে উবুদিয়ত আল্লাহর বন্দুকি আছে আছে সেখানে নামাজ রোজা নাই কষ্টকর কোনো আবাদত নাই কিন্তু মিষ্টি আবাদতটা থাকবে ইউল হামুন আর তসবি কামা ইউল হামুন আর নাফস নিঃশ্বাস প্রশ্বাস যেমন অটোমেটিক নেই অটোমেটিক জান্নাতিদের মুখ দিয়া সারাক্ষণ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কালেমা নিঃশ্বাসের মতো জারি হয়ে যাবে কোনো কষ্ট করা লাগবে না ইচ্ছাও করা লাগবে না অটোমেটিক দাওয়া হোক সুবহানাক اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين সেখানে জান্নাতিদের বাণী একটাই সুভান আর ফেরেস্তারা তাদেরকে অভিবাদন দেবে সালাম সালাম আর সালাম আর তাদের সব কথার শেষ কথা জান্নাতিদের সব কথার শেষ কথা কি হবে আমি আলহামদুলিল্লাহ রব্দুল আলমী সুরা রাবে আল্লাহ বলে দিয়েছে তাহলে দুনিয়াতে যারা আবাদত করার তো অভিজ্ঞ তৌফিক পেয়েছেন আখেরাতে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত এই তসবি এই জিকির আল্লাহকে প্রশংসার তৌফিক পেয়ে যাবে আজকের এই খোদ্বাটি উভদিয়তের উপরে দিয়েছি আংশিক কথা বলেছি এই জন্য বলেছি আগামী বিশ্ব নেতৃত্বে যারা আসতে চান আগে আল্লাহর গোলাম আগে রাতের ওই তাহাজুদের অভ্যস্ত হন আগে সারাদিন আল্লাহর দিকের তার দিকে নিজেকে ব্যস্ত রাখার অভ্যস্ত হন আগে হৃদয়কে সাজান কোরআনের আয়াত দিয়ে মণিমুক্ত দিয়ে আগে নিজের জিওবাকে সাজান সোহান আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহ আকবর দিয়ে জিও জিওবাকে অলঙ্কৃত করুন সারা দেহকে অলঙ্কৃত করুন শরিয়ার বিধিবিধান পালনের আনুষ্ঠানিকতা দিয়ে এই হাত দিয়ে বুকে হাত বাঁধুন সালাত সালাতের জন্য হাত দিয়ে রফলীয় দায়ন করুন সালাতের জন্য হাত মাটিতে বিছিয়ে দিন সালাতের পাঠ হিসেবে হাঁটু বিছিয়ে দিন সালাতের পাঠ হিসেবে পা মাটিতে বেছিয়ে রাখুন সালাতের পাঠ হিসেবে এমন কোন অঙ্গ আছে দেহে যার কোনো এবাদত নেই অমা খালাকাতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষকে তো আমি বানিয়েছি তারা হৃদয় দিয়ে আমার গোলামি করবে জিওবা দিয়ে আমার জিকির আস্থা তসবি তাহলিল করবে সর্বাঙ্গ দিয়ে আমার হুকুম আহতা পালন করবে কান দিয়ে ফরজ ইবাদত কানের ফরজ ইবাদত কানের ফরজ ইবাদত কোরআন শোনা হাদিস শোনা যে কান কোরআন হাদিস শুনল না সেই কান মহাপাপী মহাপাপী কান শিশুকাল থেকে কানের উপরে ফরজ বর্তা কোরআন শুনতে হবে হাদিস শুনতে হবে না হলে কিভাবে মুসলিম হবে জিহবার উপরে ফরজ বক্তব্য এ করা অব্দি অব্দিকল্লাজি ফরজ জিহবার ফরজ কথা ফরজ বক্তব্য লাইন আইন বলার পরে মোহাম্মদ রসুল্লাহ সাহাবার পরে জিহবার উপরে ফরজ ফরজ উচ্চারণ ফরজ বক্তব্য কি কোরআন পড়া আলহামদুলিল্লাহ রবিন আলমিন আর রহমান রহিম দিন এইভাবে প্রত্যেকটি অঙ্গের উপরে ফরজ ইবাদত ভাগ করা আছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বান্দাহ তৌফিক দান করুন যারা শুধু আল্লাহকে চান শুধু আল্লাহর গোলামীকে নিজের জীবনের সর্বোচ্চ মর্যাদা মনে করেন আল্লাহ দাসত্বই হওয়া আমার আমার মর্যাদা আল্লাহর দাসত্ব আমার সম্মান আল্লাহর দাসত্ব আমার বীরত্ব আল্লাহর দাসত্ব আমার কৃতিত্ব আল্লাহর দাসত্ব আমার ব্যাংক ব্যালেন্স আল্লাহর দাসত্বই আমার জায়গা জমিন আমার জমিদারি আল্লাহর দাসত্ব আমার ক্ষমতা আল্লাহর দাসত্ব আমার পাওয়ার কি পাওয়ার শাহজালালের আজও তার নামে বিমানবন্দর মরে গিয়েও পাওয়ারটা যেন শেষ হয়ে যায়নি এটা তার পাওয়ার নাম সে যে আবাদতগুলো করে গেছিল সেই আবাদতের পাওয়া আল্লাহ দাসত্বের পাওয়া আজও বাধ্য হয়ে শাহজালাল আসলেই রহমতুল্লাহ হয় না বললে অপরাধী অপরাধী লাগে নিজেকে সিংহাসনবিহীন সিংহাসনবিহীন সম্রাট এবাদাতেই রাজত্ব এবাদাতেই প্রেসিডেন্সি এবাদাতেই মন্ত্রিত্ব এবাদতটাই বৃত্ত এবাদতটাই চেয়ারম্যান এবাদতটাই মেম্বারশিপ এবাদতটাই আমার বিজনেস এবাদতটাই আমার দিন দুনিয়ার সমস্ত ক্ষমতা সমস্ত ধনরত্ন আর কিছু না এই আবাদত যেই মুসলিম উম্মা অর্জন করবে দুনিয়া আল্লাহ তাদের হাতে দিয়ে দেবেন দুনিয়া কোন ছাতা দশ পৃথিবীর জান্নাত মণিমুক্তর ভাষাতে ভরা জান্নাত দুধের নদীর জান্নাত মধুর নদীর জান্নাত সারণ তোমার নদীর জান্নাত মিষ্টি পানির নদীর জান্নাত তার হাতে তুলে দেবেন আল্লাহ দুনিয়ার মহত্যাগ করুন দুনিয়ার খড়কুটের মহত্যাগ করে আখেরাতের মোহে মোহগ্রস্ত হন সেটা হলে আল্লাহর বন্দেগি করার চেতনা আসবে প্রেরণা আসবে নিজের ছেলেটাকে আল্লাহর বন্দার রূপে গড়ুন মেয়েটাকে আল্লাহর বন্দার রূপে গড়ুন স্ত্রীকে আল্লাহর এবাবতের উপরে গড়ুন নিজের পরিবার পরিজনকে আল্লাহর বান্দা বান্দির উপরে গড়ুন মনে রাখবেন এই যুগে আপনাকে তিন শ্রেণী নিয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এই ফিতনার যুগে পাপাচারের আগুন গোড়া শহরে দাউ দাউ করে জ্বলছে ফায়ার সার্ভিসের বিল্ডিংয়ে পর্যন্ত আগুন ডানে বামে সামনে পিছনে গোটা নগরীতে আগুন ধরে গেছে গোটা নগরীতে বাঁচানোর কোনো শক্তি আমার নেই আমার ঘরে কি হয়েছে আমার ঘরটা থেকে কাউকে বের করে আনতে পারি কিনা আমার ঘর থেকে কাউকে বাঁচিয়ে দিতে পারে কিনা জীবনে ঝুঁকি নিয়ে এটুকু করবো অন্তত সবাইকে বাঁচাতে গেলে কাউ কেউ বাঁচবে না আমার ঘরও মারা পড়বে এই জন্য নবীজি বলছেন ফিতনা পাপ যখন পাপে যখন গ্রাস করে ফেলবে সমাজকে তখন ফালেই যাবে খাওয়ার সাথে নাপসি নিজের খাস পরিমণ্ডলকে নিয়ে চিন্তা করো তাদেরকে মতামত চিন্তা করো নিজেকে মতামত চিন্তা করো এক নম্বরে দু নম্বরে নিজের স্ত্রী ছেলে মেয়েকে বাঁচাবার নিজের পরিবার পরিজনকে বাঁচাবার চেষ্টা করো তিন নম্বরে নিজের আত্মীয় স্বজন খাস বন্ধু সার্কেল আল্লাহ খাঁটি মোমেন যারা খাঁটি ইসলাম চায় খাঁটি আল্লাহর গোলামি চায় শুধু তাদেরকে নিয়ে থাকো এদেরকে যদি বাঁচাতে পারো তাহলে অন্তত নিজের গড়টাকে বাঁচা না নিজের খাস জিনিসটা বাঁচা না আম জিনিস আর বাঁচাতে পারবে না অদা আম আম আম জিনিস সবাইকে বাঁচাবার চিন্তা বাদ দাও পারবে না প্রত্যেকের উপরে এখন ফরজ নিজের খাস জিনিসকে বাঁচাবো কারণ গোটা সমাজে আগুন জ্বলছে পাহাচারের আগুন গোটা সমাজ বাঁচাবার মতো সেই শক্তি আমার নেই অন্তত আমার ঘরটাকে বাঁচাতে পারার একটা সম্ভাবনা আছে একটু চেষ্টা করে দেখি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আপনার বান্দার উপরে বান্দির উপরে মুসলিম নারী নারীগণকে কবল করুন আগামী দিন আসবে ইসলামের সোনালী অধ্যায় পুরো বিশ্বকে ইসলামের রঙে রঙিন করার অধ্যায় সেই অধ্যায়ে আল্লাহর পথের প্রচারক হতে হলে ইংরেজি জানতে হবে আরবির পাশাপাশি আরবির পণ্ডিত হতে হবে ইংরেজির পণ্ডিত হতে হবে চায়না ভাষার পণ্ডিত হতে হবে কোরিয়ান ভাষার পণ্ডিত হতে হবে জাপানিজ ভাষার পণ্ডিত হতে হবে আশপাশে কে কয়টা ভাষা শিখতে পারেন যে আমি এই ভাষা শিখছি আল্লাহ দিনে দাওয়াত দেবে কারণ গোটা মানব গোষ্ঠী ইসলামে আসতেছে আসবে কারণ আমি ভাষা না জানলে তো আমি এই বিশাল জান্নাত লাভের এই মার্কেটে আমি কোনো ভূমিকা নিতে পারবো না ফোর হয়ে যাব ফকির হয়ে থাকবো নিঃস্ব হয়ে থাকবো অথব যে যে কয়টা ভাষা দায় আল্লাহর জন্য শিখতে পারেন শিখবেন প্রস্তুতি নেবেন বেশি বেশি কোরআন পড়বেন বেশি বেশি নবী সাল্লাহ সাল্লামের হাদিস সেই হাদিস চর্চা করবেন নিজেকে এমন এক সপ্তাহে তৈরি করবেন যেগুলো লোক আপনার কাছে ইসলাম জানতে চাইলে যেন জানিয়ে দিতে পারেন যে ভাই ইসলামটা এই আসবে আপনার কাছেও আসবে আপনার আশপাশের অমুসলিমকে দৌড়াবে ভাই একটু কলেমা শিখাও তো ইসলাম কি জিনিস আমাকে বলো তো এমন এক পরিবেশ বিশ্বে আসতেছে ইনশাআল্লাহ সেটা অচিরেই আসবে অতএব প্রস্তুতি করবো আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেয়ার তৌফিক দান করুন আকুল কৌলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম الحمد لله لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه كما حمدك الحمادون وحمدك المفلسون وحمدك الأواهون الأوابون وكما حمدك المخبتون المنيبون فلك الحمد كله ولك الشكر كله ثم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 জন জ্ঞানী জানে না জ্ঞান কাকে বলে অথচ সবাই জ্ঞানী জ্ঞান কি জিনিস জ্ঞান হল তোমার রব্যকে তোমার রবকে এটা জানা এক নম্বর জ্ঞান দু নম্বর মা দিন তোমার দিন কি দিনকে জানা ইসলাম পাঁচ লক্ষের মতো হুকুম হাকাম বিধি বিধান আছে এগুলো জানা আপনি কটা জানলেন বিল ইস্তেকরাম গণনায় পরিসংখ্যান করে পরিসংখ্যানকারীরা গবেষকরা বলেছেন প্রায় পাঁচ লক্ষ বিধি বিধান আছে ইসলামের আপনি কয় জানলেন কবরে যে প্রশ্ন হবে মা দিন ওটা তোমার দিন কি আপনি যে বলে বলবেন আমার দিন ইসলাম অন্তত পর্যাপ্ত পরিমাণ সাধ্য পরিমাণে জ্ঞান থাকতে হবে ইসলাম সম্পর্কে কোরআনের আয়াত জানা থাকতে হবে নবীকে হাদিস জানা থাকতে হবে আমার নবী তোমার নবীকে নবীকে জানা এটা হলো জ্ঞানের তিন নম্বর চার নম্বর অমায়ের মুখ তোমার সোর্স অফ নলেজ কি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কিতাবুল্লাহ জানা এই চারটা হলো জ্ঞানের বেসিক পয়েন্ট চারটা যে জানে সে জ্ঞানী এই চারটা দলিল সহ যে জানে সে জ্ঞানী আর এই চারটা যে জানে না সে মূর্খ সারা পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি তাকে ডক্টরের ডিগ্রি দিলেও সে মূর্খ না দান ননসেন্স কিছুই জানে না দলিল কি দলিল তারই কথা সে কবরে বলবে হা হ্যাঁ, হা হ্যাঁ, লাগরি হা হ্যাঁ, হ্যাঁ, হা হায় হায় আমি তো জানি না আমি তো মূর্খ ডক্টর সাহেব বলবে মহাসচিব সাহেব বলবে সারা পৃথিবীর টিচারদের টিচারই করে আসছে কিন্তু এই জ্ঞান জানে না সে হা হা হায় হায় না আদরি কিছু তো জানি না সব ডিগ্রিওয়ালারা সেদিন বলবে হায় হায় আই এনে মূর্খ আমি তো একজন নিরেট মূর্খ গবেট হ্যাঁ বেকুক নাদান কিছুই তো জানি না আমি যে বললাম এই চারটা পয়েন্টের জ্ঞান যার নাই সে নাদান নাদানটা কি আমি বানাই বলতেছি না তার কথাই কবর সেইটা বলবে হা হা না আদ্রিস আরে আদিস হা হা না আদ্রির দলে ভর্তি হবেন না হা হা হা হা ইউনিভার্সিটি পৃথিবীর অধিকাংশ মানুষ হা হা না আদ্রি ইউনিভার্সিটির ছাত্র যারা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু এই সাইড প্রশ্নের উত্তর জানে না এগুলিও সেগুলি হা হা মাহাদ ইউনিভার্সিটি ছাত্র নিউ ইউনিভার্সিটি সারা বিশ্বের সব ইউনিভার্সিটির আঙ্গিনায় ঘুরতেছে সে দেখতেছে আমি ক্যামব্রিজের ছাত্র আমি অক্সফোর্ডের ছাত্র আমি নিউ ইউনিভার্সিটির ছাত্র আমি ইউনিভার্সিটি অফ কলম্বিয়ার ছাত্র ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ছাত্র বাহ্যিক দেখতেছে কিন্তু প্রকৃত অর্থে সে হল হা হা লাদি ইউনিভার্সিটির ছাত্র আল্লাহ তালা এই হা হা লাদি এই এই হা মানে হায় হায় লাদি মানে কিছুই জানি না হা হা মানে কি হায় হায় আর লাদি মানে কি কিছুই জানি না এই হা হা লাদি ইউনিভার্সিটির ছাত্র হবেন না সর্বনাশ হয়ে যাবেন এই মূর্খরা সব জাহান নামে যাবে আল্লাহ আমাদেরকে এটা থেকে উদ্ধার করুন মুক্তি দান করুন ব্রিটিশরা এই সর্বনাশ করে গেছে আমাদেরকে স্কুল বানিয়েছে কলেজ বানিয়েছে ইউনিভার্সিটি বানিয়েছে দিন ধর্মের কোন শিক্ষাই নেই এসব বিদ্যালয়ে এম এ পাস করে এক রাকাত চার রাকাতের এক রাকাত সনাক পড়ারও বিদ্যা অর্জন হল না অর্জন হল না ডানাতে খাওয়া চললো না বামাতে ডানাতে খাওয়া সাইন্স না বামাতে খাওয়া সাইন্স এটাও জানাই না ঘুমাতে খায় যদি বা তাদের কোনো ছাত্র ডানাতে যাও সেও এই বিদ্যাটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পায় না সে পাইছে মায়ের কাছে বা কোনো মসজিদের খতিবের কাছে আল্লাহ তারা আমাদেরকে দুনিয়া অর্জনের জ্ঞান দান করুন আখরাত অর্জনের জ্ঞান দান করুন দুনিয়া আখরাত উভয় অর্জনের জ্ঞান দান করুন মানব জাতির মর্যাদাই হল জ্ঞানী জ্ঞানের কারণে সমস্ত ফেরেস্তারা আদমকে সেজদা করেছিলেন জ্ঞানী আদমকে সেজদা করেছিলেন মূর্খ আদমকে সেজদা করে দেয়নি জ্ঞানী আদমকে তারা সেজদা দিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে সেই জ্ঞান দান করুন আল্লাহ আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন জিন্দা মুদ্রা সকল মৌমিন মৌমিনাকে ক্ষমা করেন সকল মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ বর্তমান দুষ্ট মুসলিম জাহানকে আগামী দিনের বিশ্ববিজয়ী মুসলিম জাহানে রূপান্তরিত করেন দল মত নির্বিশেষে সকল মুসলিম মুসলিমাকে ভাই বোন হয়ে ভাই ভাই হয়ে বোন বোন হয়ে তারা যাতে কোরআন শেখে নবীর সহির জীবন ধরা ওহির জ্ঞান শেখে সেই রাস্তা উন্মুক্ত করে দেন সবার জন্য সকল সন্ত্রাস সকল সন্ত্রাস মুসলিম জাহান থেকে মুসলিম সমাজ থেকে মুসলিম মানুষ থেকে দূর করে দিন এবং যত রকমের আগ্রাসন মাদকের আগ্রাসন অপসংস্কৃতির আগ্রাসন সব আগ্রাসন থেকে এই সমাজকে মুক্ত করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্যতা দান করেন আমাদেরকে আপনার খাঁটি বান্দা বান্ধে হওয়ার তৌফিক দান করেন আউজ বিল্লাহ রজিম বিসমিল্লাহ রহমান রহিম إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون